জানালেন পরবর্তী শ্লোকে আবার অন্য শ্রী শ্রী এখানে তো দৃশ্যতান পর্যন্ত হয়ে প্রথমে যে আরম্ভ করেছেন দৃশ্যতান আমাদের শ্রী পাঠাগার বললেন দৃশ্যতান পর্যন্ত এইখানে হল দেখা কিন্তু দেখাটাই না আরো কিছু আছে দর্শনের পরেও যে আরো কিছু প্রার্থনা আছে এই শ্লোকের থেকে ক্রমে আবার চারটা শ্লোকে তাই দেখা হচ্ছে ಶ್ರೀ ಗುರುನಾಥೇರ್ ಕೃಪಾಲಯ ಆಗಾಮಿ ಕಾಲಾಬಾದ ಪ್ರವೃತ್ತಿ ಶ್ರೀ कर सरारुहं कान्तकामदम् ভারতী ভয়ং বিষ্ণুর্যতে करसररुहं कान्तकामदं शिरसि देहि न श्रीकरग्रहम् সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রীরাস পঞ্চাধ্যায়ীতে গোপী গীতি নামক একত্রিশ অধ্যায়ে পঞ্চম সংখ্যক শ্লোকে विरह कातरा ब्रज सुंदरी गुणिरुक्ति श्रीपाद बादराणी बोले विरचिता भयं विष्णि भूज्यते शरणमीमुषां संस्रिते भया परसरोरुहं कान्तकामदं शिरसि देहि न श्रीकरग्रहम् এক দৃষ্টি ভূজ্য অর্থাৎ যদুকুল তিলক হে কান্ত অর্থাৎ হে প্রিয় সংস্কৃতের ভয়াত চরণমিউষাং বিরচিতা ভয়ম যারা সংস্কৃতি অর্থাৎ জন্ম মরণাদি ভয়ে ভীত হয়ে তোমার চরণী শরণাগত হন তাদের অভয় প্রদায়ী এবং স্ত্রী করগ্রহম কামদম তে তব করসরুহম ন অস্মাকং শিরসি ধেহি আর কমলা লাঞ্ছিত সকলের সর্বাভিষ্ট প্রদ তোমার যে পরম সুশীতল হস্ত কমল আমাদের বিরহতার শান্তির জন্য সেই হস্তকমল একবার আমাদের মস্তকে অর্পণ কর উদ্ভ শ্লোক পর্যন্ত আমাদের ব্যাখ্যাকার লিখেছেন যে প্রথমে যে প্রার্থনা করলেন দৃশ্যতা কৃপা করে দর্শন দাও জ্বালা শান্তির জন্য পূর্বশ্লোক পর্যন্ত সেই দৃশ্যতাং ইত্যাদি সেটি বাক্য সে জানতে হবে এখন যদি শ্যাম সুন্দর বলেন তাহলে তোমাদের দর্শন দিলেই তো হয়ে যায় আরো তোমাদের কিছু কামনার আছে তাই বল তখন ষাটটি শ্লোকে তাদের কাম্য বস্তু পর পর প্রার্থনা করে যাচ্ছেন তার মধ্যে এইটি প্রথম বললেন হে বৃষ্ণিকুল তিলক মানে আমাদের শ্রীমজীব গোস্বামী পাদ বাখ্যাতে লিখছেন যে যদুকুল তিলক বলতে এখানে পরম উদার দয়ালু শ্রী নন্দ মহারাজের নন্দন বলেই জানতে হবে শ্রীনন্দ নন্দন কারণ নন্দ মহারাজ যাদব মথুরার রাজা দেব মীর তার দুইটি বিবাহ একটি পত্নী ক্ষত্রিয়া আর একটি পত্নী বৈশা ক্ষত্রিয়া পত্নীর গর্ভে জাত হন সুর আর বৈশা পত্নীর গর্ভে সঞ্জাত হন পর্যন্ত তখন রাজাগণ অসবর্ণ বিবাহ করতেন এবং সন্তান যে জাত হতো সেই মাতৃবন বর্ণেই সন্তানকে অভিহিত করা হতো এই জন্য বৈশাপত্নীর গর্ভে জাত হলেন যে শ্রী পর্যন্ন রাজা সেই পর্যন্ন দেব রাজাকে তিনি দেবমীর তিনি এই বৃন্দাবনে রাজত্ব দান করেন আর মথুরার সিংহাসনে আরোহণ করলেন তার পত্রিয়া পত্নীর সন্তান সুর সুতরাং সেই বৃষ্ণি কুলি এই জন্য বললেন হে বৃষ্ণি তিলক কেবল দর্শন নয় তোমার বিরহ জ্বালায় আমাদের হৃদয় সন্তপ্ত সারা দেহ দগ্ধ হয়ে যেন এই দেহে আর প্রাণ থাকবে না সুতরাং তোমার যে হস্তকমল সেই হস্তকমলের এত গুণ যে যারা জন্ম মরণের দুঃখে আরতিতে যারা তোমার চরণে শরণাগত হন তাদের তুমি অভয় প্রদান করে থাকো এই করকমলের দ্বারা আমাদের তো সংসার হয় নেই সংস্কৃতের ভয়াত সংসার হয়ে ভীত হয়ে যারা তোমার চরণে শরণাগত হন তাদেরকে তোমার হস্তকমল অভয় প্রদান করে থাকে মুক্তিদান করে থাকে আমাদের তো সংসার ভয় নেই আর আমাদের কোনো ঋতু ভয়ও নেই আমাদের একটি মাত্র ভয় তোমার এই বিরহ জ্বালার ভয় কৈরাজ গোস্বামী বললেন দেহ স্মৃতি নাহি যার সংসার তার তা হইতে না চাহি উদ্ধার বিরহ সমুদ্র জলে কাম গিলে গিলে গোপীগণে লহতার পার এদের তো দেহ স্মৃতি নেই সুতরাং এদের আবার সংসারের কি ব্যাপার আছে আমরা কূপে পড়ি নাই আমরা সমুদ্রে পড়েছি সংসার জন্ম মরণের কূপে যারা পড়েছেন তাদের থেকে আমাদের অনেক ভয়াবহ এই সমুদ্র বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে গোপীগণে লহতা আমার বিরহ সিন্ধুতে কামরূপ তিমিঙ্গিল আমাদের বলাধকরণ করে গিলে ফেলছে তিমিঙ্গিল তিনি বলে যে জন্তু সমুদ্রের সবার থেকে বড় থেকে বড় জন্তু আর নেই সেই তিনিকেও গিলতে পারে এইরূপ যদি কোনো জন্তু সমুদ্রে সম্ভবপর হয় তো তাকে তিনিঙ্গিল বলা সেই কামরূপ তিনিঙ্গিলে আমাদের গিলে ফেলছে গোপীগণকে তুমি তার পরপারে নিয়ে যাও গোবিন্দ যদি বলেন দেখো গোপীগঞ্জ তোমাদের বিরহজালা শান্তির জন্য মস্তকে তোমরা হস্ত দিতে বলছো কিন্তু দু একটা তো তোমরা নয় তোমরা তিন শত কোটি সুতরাং ক্রমে ক্রমে এক একজনের মাথায় হাত দিতেই আমার বারোটা বেজে যায় আর তোমাদেরও কত কষ্ট হবে বলো তো ততক্ষণ পর্যন্ত সময়ের অপেক্ষা আছে তো তার জন্যে বললেন হে বৃষ্ণি কুল ধুচ্ছ বৃষ্ণি ধুচ্ছ সবার মস্তকে একসঙ্গে হাত দিতে তোমার কোনো অসুবিধা হবে না সেই সামর্থ্য তোমার আছে বলে উল্লেখ গোবিন্দ যদি বলেন আমি তো বলেছি তোমরা যেভাবে আমাকে পূর্বে দোষ দিয়েছ শতকোটি গোপীকে বধ করছো বধের পাপ নিচ্ছ ইত্যাদি তাতে তোমাদিকে আর আমার দেখার ইচ্ছা নাই বললেন তোমার যদি দেখার ইচ্ছা নাই থাকে অন্য প্রকারেও তো আমাদের প্রাণ রক্ষা তুমি করতে পারো যেমন যখন সত্যবানের জীবন কামনা করলেন সাবিত্রী সত্যবানের মৃত্যু ঘটল জমদু তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এলেন কিন্তু সাবিত্রীর যে সতীত্বের তেজ তাতে যমদূত তাকে স্পর্শ করতে পারল না তখন মহারাজ নিজে ধর্মরাজ বুঝিয়ে দিলেন নিয়তি কিছুতেই খণ্ডিত হবে না তোমার স্বামীকে নিয়ে যেতেই হবে আমাকে উনি প্রসন্ন করলেন তাকে আর মহারাজও প্রসন্ন হলেন বললেন বর চাই ঠিক আছে বর দেবো তোমার স্বামীর জীবন বর ছাড়া আর যে বর চাও তখন উনি প্রার্থনা করলেন ঠিক আছে জীবন বর আমি চাইব না আপনার কাছে আমি এই বর চাই যেন সত্যবানের ঔরসে আমার গর্ভে একশো ছেলে হয় জীবন বর চাইব না তাহলে আর কি বাকি থাকলো জীবন বর চাই সত্যবানের ঔরসে আমার গর্ভে একশো ছেলে হয় তার মানে একশো ছেলে হলে একটু দীর্ঘায়ু হওয়া চাই তবে তো একশো ছেলে হবে একটা একটা করে জীবনও চাইলেন দীর্ঘাও চাইলেন প্রকারান্তরে ভক্তিমন বলছেন সেই প্রকার প্রকারান্তরে তা আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করতে পারো মাথায় হাত দাও চোখ দিয়েই না হয় আমরা দেখব যে আমাদের তুমি না দেখবে মাথায় হাত দিয়ে চলে যাবে আমরা তো দেখবো শ্রী গোবিন্দ বলেন দেখো গোপীগণ তোমরা যে জ্বালার কথা বলছো সে ওই মাথায় হাত দিলে না আমার হাতটা জ্বলে যায় তোমরা বলছো সারা দেহ একবারে বিরহ জ্বালায় পুরে ছাই হয়ে যাচ্ছে তাহলে সেই জ্বালাময় মাথায় হাত দিলে কি আমার হাতটা আরো থাকবে নাকি পরশরম বললেন হস্ত তোমার কমলের গুণ ধরে সুগন্ধ সৌন্দর্য সেই প্রকার পরম সুশীতল অতএব তোমার হাতে তো জ্বালা হবেই না কিন্তু আমাদের এই তাপিত দেহ তৎক্ষণাৎ শীতল হয়ে যাবে সুশীতল হবে এবং তোমার সেই হস্ত কামদন কাম দাতা যেমন তেমন দু অবখণ্ডনে আমাদের যে অন্তরীর যে বিশাল বিপুল কাম যে জন্য আমাদের দেহে জ্বালা হাতটা দিলেই সেটিও শীতল হয়ে যাবে হস্ত দিয়ে তুমি যখন সকলের সকল কামনাকে পূর্ণ করতে পারো তখন আমাদের মস্তকে হাত দিয়ে তুমি আমাদের সেই কামকে খণ্ডন করবে না কেন সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম কাম ক্রীড়া সাম্যে তার কহি কাম নাম সাহিপাদ বললেন আসাং প্রেম বিশেষম প্রাপ্তা কামপি মাধুরী এদের প্রেম বিশেষকে কাম আখ্যা দেওয়া হয়েছে কেন বললেন এই কামের মধ্যে যে আত্মেন্দ্রীয় সুখবাঞ্ছা সেইটি তো এটিকে এত দূষিত করে রেখেছে যদি আভ্যন্তরীয় প্রীতিবাঞ্ছাটিকে বাদ দিয়ে এর ভিতরে যে একটা বাসনা এবং একটা উত্তেজনা বিশাল বিপুল সেইটিকে যদি প্রেমের অনুগতভাবে গ্রহণ করা যায় তাহলে সেই প্রকার প্রেমের যে সব জগতই একটা পরম প্রশংসা করবে তাতে আর সন্দেহ কি আছে এই জন্য কৃষ্ণ সুখ বাসনার জন্য এদের দুধে এই যে উদম করে একটা আকাঙ্ক্ষা সেটি প্রেমের অনুগত হয়ে আর নাম ধরেছে কাম এই জন্য এটি এত প্রশংসনীয় বুদ্ধবাদী এই প্রেমকে বা এই কামকে কামনা করে এই জন্য বললেন নামগম স্ত্রী করগ্রহম তোমার এই হস্তটি স্ত্রী করগ্রহম কমলা লালিত আর কমলা লাঞ্ছিত এর দ্বারা সমগ্র সম্পদ হস্তেই আছে এই হস্তের দ্বারা তুমি আমাদের সব বাসনাকে পূর্ণ করতে পারো এটি সূচনা আমাদের পরম পূজ্যপাদ শ্রীমত গোস্বামীচরণ এই শ্লোকে যে বৈষ্ণব শ্রী টিকা তাতে লিখছেন যে এতচ্চ সর্বং তদ গুণ বর্ণনং নয় এবং বলছেন পরকমলের গুণ বর্ণনা করছেন গোপীগণ যে বিরহ জ্বালায় আমাদের হৃদয় তাপিত তোমার পরকমল একবার আমাদের মস্তকে দিলেই সে জ্বালা শীতল হয়ে যাবে এই তো প্রার্থনা এদের এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের পরকমলের গুণ বর্ণনা করা হচ্ছে তো প্রেমোল্লাসের বর্ণনা বলে বিরহে আরো উল্লাস সুতরাং প্রেমোল্লাসের বর্ণনাটি হয়েছে বলে এই শ্লোকের ভিতরে সাধক সমাজের বহু শিক্ষা নিহিত আছে এরা এত জ্ঞানপূর্বক বলছেন না তবে এই সকল শিক্ষা এবং সিদ্ধান্ত সাক্ষাৎদের বাণীকে এসে আশ্রয় করছে হস্তের গুণ বলতে গিয়ে কি বললেন সংস্কৃতের ভয়া চরণং ইউসাং বিরচিতাপ তে করসরূপ প্রথম কথা যারা সংস্কৃতির ভয়া তার জন্ম মরণের ভয়ে যারা তোমার চরণে শরণাগত হন তোমার হস্তকমল তাদের অভয় দান করে থাকে মুক্তি দান করে থাকে বরা ভয়প্রদ এখন যারা জন্ম মৃত্যুর ভয়ে ভগবানের চরণে শরণাগত হন গোবিন্দের চরণে চরণমিং সাঙ্গলা আছে তাদের তিনি অভয় দিয়ে থাকেন এবং তাদের জন্ম মৃত্যুর থেকে মুক্তি দিয়ে থাকে সেই হাত কারণ ওই হাতে মুক্তি আছে ধর্ম অর্থ কাম সব আছে ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল সুতরাং সব ফল গোবিন্দের হাতে এই জন্য যারা বুদ্ধিমান মুক্ত মুক্তিকামী তারা জ্ঞানের সাধনা না করে মুক্তির জন্য গোবিন্দের চরণে শরণাগত কারণ আমাদের ভাগবতে দেখা যায় জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করার সামর্থ্য একমাত্র গোবিন্দ ছাড়া বিশ্বে আর কারণে ভাগবত বলছেন মর্ত মৃত্যু ব্যাল ভীত পলায়ন সর্বান লোকা নির্ভয়ং নাগ্য গচ্ছ তৎপাদাব্জ প্রাপ্য যদৃচ্ছাদ্য সস্ত সেতে মৃত্যুরস্মাত ইতি মর্ত মৃত্যু ব্যাল ভীত পলায়ন এই যে মরণশীল মানব জীব তারা মৃত্যুরূপ সর্পের হয়ে পালিয়ে যাচ্ছে ব্যাখ্যাকার লিখেছেন পালিয়ে যাচ্ছে মানে যাতে মরণ না হয় তার জন্য কত বিজ্ঞান কত চিকিৎসা শাস্ত্র কত সাহিত্য কত কাণ্ড করেছে যাতে মরণ না আসে মৃত্যু যাতে না আসে মৃত্যুকে রোধ করার জন্য কত কিছু চেষ্টা মানুষ করছে কিন্তু কোনো উপায়ের দ্বারাই মৃত্যুকে রোধ করা যায়নি যাবেও না এবং এমনকি চতুর্দশ ভুবনে নানা স্থানে যেখানে যাবেন মরণ আছে ব্রহ্মারও মৃত্যু আছে মর্ত মৃত্যু ব্যাল ভীত পলায়ন মৃত্যুর সর্পের ভয়ে পালিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে পেছন দিয়ে দেখছে সর্পটি আছে সর্প কিভাবে পলাবে বললেন যদি কোনো যদৃচ্ছায়া অর্থাৎ কোনো বিশেষ সৌভাগ্য ধরে মানে কোনো হতে কৃপা তোমার চরণে এসে শরণাগত হইলা পাপ পা দাও যে প্রাপ্ত যে ত্রিছায়দ্য হিয়াজ্য যদি একবার কোন অতি ভাগ্যে তোমার চরণে এসে শরণ গ্রহণ করে সে তাহলে তত হানার মৃত্যু সাপও পালিয়ে যাবে সস্ত চেতে সে আরামে নিজ গাইতে পারে তাহলে মরণ ভয় থেকে রক্ষা করার যা কিছু শক্তি সামর্থ্য একমাত্র গোবিন্দের হাতেই আছে এই জন্য বলেন সংস্কৃতের ভয়াত চরণ মিউসাং ভয়ম শরণাগতির কথা বলা হচ্ছে তাহলে যারা মরণ ভয়ে গোবিন্দের চরণের শরণাগত হন তাদেরকে তিনি অভয় দান করেন বড় ভয়প্রদ হস্তের দ্বারা কিন্তু এই যে শরণাগতি এর গতি নিজের দিকে মরণের ভয়ে কাতর হয়ে ভগবানের চরণে শরণ নিচ্ছে এছাড়া আরো শরণাগতি আছে যারা ভগবানের ভক্তি সাধনার জন্য বা সেবনের জন্য যারা ভগবানের চরণে শরণাগত হন শুদ্ধ ভক্ত যারা কারণ ভক্তি সাধনার জীবনী শক্তি হচ্ছে গোবিন্দের চরণে শরণাগত শরণাগতি না হলে গোবিন্দের চরণ ভজন হয় না কারণ আমাদের গোস্বামী পাদ বললেন শ্রদ্ধাবান যিনি তিনি তো ভজনের অধিকারী শ্রদ্ধার সঙ্গে সঙ্গে শরণাগতি এসে শ্রদ্ধা শরণাপত্তর এই কার্থম লভ্যতে শ্রদ্ধা এবং শরণাগতি একই জিনিস যারা সংসার ভীত হয়ে শরণাগত হচ্ছে তাদের শরণাগতি এক প্রকার নিজের দিকে তার গতি আর গোবিন্দের সুখ সেবা সুখের জন্য যে সমস্ত কামনা বাসনা অন্যান্য যে বাধা বিঘ্ন ভক্তি সেইগুলি নাশের জন্য যারা ভগবানের চরণে শরণাগত হচ্ছেন ভক্তি সমৃদ্ধির জন্য তাদের শরণাগতি আর তাদের শরণাগতি গোস্বামীপাদ বৈষ্ণব তন্ত্রের প্রমাণ তুলে ছটি লক্ষণ উল্লেখ করেছে আনুকুল্য সংকল্প প্রাতিকুল্য বিবর্জন रक्षस्वत्विश्वासो भोक्तृत्वे वर्णम तथा আত্মনিক্ষেপ কার পুণ্যে সর্বিধা তাদের ভগবানের ভজনের বা ভক্তির অনুকূল বস্তুকে সংকল্প রূপে গ্রহণ করা গোবিন্দই সে সামর্থ্য দেন সাধক যখন ভগবানের সেবার জন্য তার চরণে শরণাগত হয়ে যায় তখন তো তার নিজের হাতে আর কিছু থাকলো না পাঁচটার মধ্যে এখানে বক্তৃত্বে বর্ণন যথা সেইটিকে করলেন অঙ্গি আর পাঁচটাকে অঙ্গ তাকে তো বরণ করে নিলেন সব ভেবে দিলেন ওই চরণে সেই সামর্থ্য গোবিন্দই দিচ্ছেন আনুকূল্যস্ব সংকল্প রাতিকুল্য বিবর্জনম এই শরণাগতির যা প্রতিকূল সেগুলিকে ছেড়ে দিলেন নিজের সুখের দিকে কোনো প্রয়াস নেই চেষ্টা নেই নিজের জন্য কোনো চাওয়া নেই পাওয়া নেই কিচ্ছু এগুলো সব প্রতিকূল ভজনে বিশ্বাস যখন তিনি প্রতিরূপে বরণ করলেন তখন আমাকে যাবতীয় ভক্তির প্রতিকূল অবস্থার থেকে গোবিন্দই রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস उत्कृष्टति विश्वासो গোপ্তিত্বে বর্ণত আত্মনিক্ষেপ কার্পণ্যে আর আত্মনিক্ষেপ হলো গোবিক্রয় নাই একটা গাভী আপনার আছে আপনাকে সব দেখাশোনা করতে হয় ঘাস দিতে হয় লালন পালন করতে হয় কিন্তু যেদিন আপনি গাভীটিকে বিক্রয় করলেন সেদিন তো আর যে কিনলো তার কাছে আর ঘাস দিতে যাবেন না এবং যা লালন পালন করার যা করার তিনি করবেন যিনি কিনলেন તો তেমনি সুপ্ত আত্মা সহ দেহ যা কিছু শরণাগত ভগবানের চরণে সমর্পণ করলেন এরপর যা করার তিনি করবেন নিঃসংশয় একটা নিশ্চিন্ততা চলে এলো ভজনে এই শরণাগতি অজনের অনুকূল আর তাৎপণ্যে অর্থাৎ তার জন্য দৈন্য সহকারে ভগবানের চরণে যা কিছু প্রাপ্ত অন্য কিছু প্রার্থনা নয় ভক্তি প্রার্থনা সেবা প্রার্থনা ভজন প্রার্থনা ভক্তির চাপ আর কোনো সমস্যা নেই কিন্তু তবু আমাদের গোস্বাই পাঠ যখন নববিধা ভক্তিকে চৌষট্টি অঙ্গে বিশ্লেষণ করছেন তখন প্রার্থনাকে একটা অঙ্গ করে দিয়েছেন ভক্তির চাইতে তো তার কাছেই হবে এবং সেখানে শ্রীজির টিকা লিখছেন অজাতরতি ভক্তের প্রার্থনা হলো আর জাতরতি ভক্তের হলো লালসাময়ী আবার বেড়ে গেল সেই আকাঙ্ক্ষা লালসা সব ভগবানের সুখে কেন্দ্রীভূত হয় আছে সেবায় সুখে একটাই কামনা একটাই সিঁড়ি যেটাকে আশ্রয় করে উপরে উঠা যায় এবং সেই সিঁড়িকে অবলম্বন করেই নিচে নামা যায় যখন উপরে উঠতে হয় তখন উপরের দিকে দৃষ্টি আর যখন নিচে নাবে তখন নিচের দিকে দৃষ্টি সুতরাং এই যে কামনা যখন দেহের দিকে দৃষ্টি নিজের দিকে দৃষ্টি তখন নাবি আনে আর যখন গোবিন্দের দিকে দৃষ্টি কামনা যখন তার সুখ বিধানের জন্য ইচ্ছা তখন উপরে তুলে দেয় ভগবানের চরণ এই জন্য এখানে শরণাগত বললে যারা মুখ্য তারা গোবিন্দের চরণে শরণাগত ব্যতীত মুক্তি পান তার বলছেন কাম যারা ধর্ম অর্থ কাম ত্রিবর্গ কামনা করে তাদেরকেও ভগবানের চরণে শরণাগত হতে হয় কারণ তার হাতেই আছে কামনা কাম্য বস্তু তারই হাতে সর্বাধিষ্ট প্রদ ওই হাতটি তার এই জন্য কান্ত বলে সম্বোধন করেছে সুতরাং ত্রিবর্গ যারা কামনা করছেন এখানে চতুর্বর্গের কথা বলা হচ্ছে মুক্তি আর তারপর ধর্ম অর্থ কাম এক শ্রেণীর এমন মানব জগতে আছেন যারা কেবল বিষয় সুখী চাচ্ছেন তাতে বিষয় সুখটি ভোগ করার জন্য তাদের যে সকল চেষ্টা সেগুলি পাপ না পুণ্যময় হচ্ছে এত চিন্তার অবসর নেই যেন তেন প্রকারেন বিষয় ভোগ চাচ্ছেন তাদের যে পুরুষার্থ পুরুষ মানে জীব অর্থ মানে কাম্য বস্তু চারটাকে তো পুরুষার্থ বলা হয় যেখানে চতুর্বর্গ দান করেন গোবিন্দ বলা তো মুক্তিকামীকে মুক্তি দিলেন ধর্ম অর্থ কাম যারা চাচ্ছেন তাদেরকে তাই দেন তা করতে সব আছে এখন যারা কেবল সুখে দুঃখে ভোগ করে যাচ্ছেন পাপে পুণ্যে বিষয় তাদের যে পুরুষার্থ তার নাম হচ্ছে কাম আর এক শ্রেণীর মানুষ আছে তারা বিষয়ভোগই চাচ্ছেন কিন্তু বিষয়ভক্তি সামাজিক বা নৈতিকের স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রেখে যাতে হয় তার মানে বিষয় সুখ ভোগের জন্য যদি তারা চুরি করেন পরধন পরদার পরমাদি করেন তার লোকে নিন্দা করবে সেটা এরা চাচ্ছে না এরা সুসংযত জীবনের ভিতরে সামাজিক নৈতিকটিকে বজায় রেখে আর তারপর বিষয় বিষয়ভোগ চাচ্ছে তার জন্য টাকা পয়সার দরকার সুতরাং এদের পুরুষার্থকে বলা হলো অর্থ আরে শ্রেণীর মানুষ আছেন তারা চাচ্ছেন বিষয় ভোগী তবে তারা চাচ্ছেন এখানেও ভোগ হোক নশ্বর দেহ মরণের পুরুষ স্বর্গাদি সুখ ভোগ হোক এই জন্য তারা যার যোগ্য তপস্যা দান দয়া করছে এদের যে পুরুষার্থ তাকে বলা হচ্ছে ধর্ম কিন্তু এই ধর্মটা পরম ধর্ম নয় এটা বুঝে রাখ এটা সংসারই দেবে যাতায়াত স্বর্গাদি সুখ ভোগ হবে আরেক শ্রেণীর মানুষ আছেন এরা তার থেকেও দূরদর্শী ক্রমান্বয়ে এগুলি একটির থেকে একটি উত্তর উত্তর দূরদর্শী এখন তারা দেখছেন যতদিন পর্যন্ত জন্ম মরণের স্রোত আছে ততদিন পর্যন্ত দুঃখ আছে আর দুঃখটা এত বেশি এই জীবনে যে যেটুকু সুখ আছে বিষয় সুখ ওটা কিছুই না কিছুই নয় হ্যাঁ, সুতরাং এই জন্ম মরণকে নাশ না করলে আর কোনো প্রকারের শান্তি পাওয়া যাচ্ছে তখন তারা যে জ্ঞান যোগাদির উপাসনায় এই জন্ম মরণকে রোধ করতে চাচ্ছেন মুক্তি লাভ প্রার্থনা করছেন তাদের যে পুরুষার্থ তার নাম হচ্ছে মুক্তি এই চার পুরুষার্থ ব্রজ সুন্দরীগণ বলছেন সব তোমার হাতে আছে তোমার চরণে শরণাগত না হলে কেউ ধর্ম তো কামও পাবে না মুক্তিও পাবে না কিচ্ছু পাবে না কিন্তু আর একটি কথা আমাদের গোস্বামীপাদ এখানে বললেন কি হাতের যে গুণ বললেন তাতে প্রথমে বলা হবে কি মুক্তি প্রদত্ত বললে এটা নিচে আছে তারপরে ত্রিবর্গ প্রদত্ত বললে এটা তার উপরে আছে এই ত্রিবর্গ প্রদত্ত গুণটা তার থেকে বেশি তারপরে কামদম বলতে যারা ভজন কামনা ভক্তি চান তাদেরকে ভক্তি দেন তার ভক্তি পদার্থ ওটা তার থেকে বেশি আর তারপরে এই যে প্রেম প্রদত্ত শিকরগ্রহম যেখানে বলা হচ্ছে শিকরগ্রহমের ব্যাখ্যায় লিখেছেন যে ভক্ত বৈশ্যতা এবং পরম এমন শ্লোকটিকে এত সুন্দর কায়দায় বলা হয়েছে তারা তো প্রার্থনা করছেন নিজের জন্য কিন্তু গোস্বাইপাদ বললেন প্রেমোল্লাসের জিনিস তো এই সিদ্ধান্ত আসলে করছে তাদের বাণীকে ধন্যবাদ যারা ধর্ম অর্থ কাম মুক্তির বাসনা নিয়ে যাচ্ছেন দেখুন মুক্তি কামনার থেকে বলা হলো ধর্ম অর্থ কামটা শ্রেষ্ঠ জ্ঞানগণের মুক্তি কামের থেকে ত্রিবরূপের শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে কারণ মুক্তি বাসনাটি হচ্ছে কৈতব ধর্ম অর্থ কামের মধ্যে আপনি থাকেন তো একদিন না একদিন মহাতের কৃপা হলে ভক্তিরাজ্যে যাবেন মুক্তি হয়ে গেলে তো শেষ হলো রাস্তা এই জন্য তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান কৃষ্ণ ভক্তি যোগ্যতায় না হয়ে গেল কিন্তু ওই যে মুক্তি কামনা বা ধর্ম অর্থ কাম ইত্যাদির কামনা যখন গোবিন্দ চরণের শরণাগত হচ্ছে জীব ওই বস্তুকে লাভ করার জন্য তখন যে তিনি তাই দিচ্ছেন তা নয় কাম ও দম ওই কামনা উনি খণ্ডন করে দিচ্ছেন নিজে এই জন্য বলা হলো অকাম ও সর্বকাম বা মোক্ষকাম উদারধি যদি নিষ্কাম পবিত্র হন কেবল প্রেম মাত্র বা সেবা মাত্র কামী তবে তো কোথায় নেই যদি সর্বকাম হন ধর্ম অর্থ কাম ইত্যাদি নানা প্রকার বাসনা থাকে বা যদি মুক্তিকামী হন বুদ্ধিটা ভালো হয় উদার উদারধী হন তাহলে তিনি অন্য কারো চরণে না গিয়ে গোবিন্দের চরণে যান চিত্রেন ভক্তি যোগ এন যজে তো কেন কামনা বাসনাগুলিকে তো খুব বসে বলা হচ্ছে বললেন দোষের অনাধিকারের থেকে আমরা এই কামনা বাসনা সংস্কার বুকে নিয়ে খুঁজছি আমাদের কামনা বাসনা সংস্কার সহজাত সুতরাং তো থাকবেই থাকে তো থাক চিন্তা নাই আপনি গোবিন্দের চরণে যান যখন আপনি কামনা বাসনা নিয়ে মুক্তি কামি হোক ত্রিবর্গ কামি হোক যখন তার কাছে যাবেন তখন তার একটা নিজের দিক আছে তখন কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ যেন অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ কিন্তু আমি বিজ্ঞ এই মুখে বিষয় কেন দিব সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব তখন তিনি কি করেন তার নাম গুণ লীলা বসে রাসাবন দিতে আর কামনা নিয়ে এসেছেন তিনি গোবিন্দের চরণে কিন্তু তিনি কি করছেন তিনি দেখছেন অমৃতময় আমি আমার কাছে আসছে আমার চরণে সম্মানিত হচ্ছে অথচ আমার কাছে চাইছে আবার সেই বিষ আমার চরণ ভুলে তাকে আমার চরণে উন্মুখীন করার জন্য মায়া জগতে যে সমস্ত বিষাক্ত বস্তুর সৃষ্টি করেছে আরে অমৃতময় আমার চরণে এসে আবার ওই বিষগুলি তাদের সংস্কার বসে স্বভাবের বসে কামনা করছে কিন্তু আমি ওকে কেন ওটা দেব সে স্বভাববশত চাইছে ধর্ম অর্থটা কিন্তু আমি তাকে কি সেই বস্তু দেব আবার চাই আর আমার কাছে এসে যদি আরো কিছু চাইতে হয় তাহলে আর তো আমার কি মত থাকবে সুতরাং সত্যম দিশো তর্চিত মর্চিত নাং যত পুনরর্থিতা যত বললে অন্যান্য একমাত্র প্রেম ছাড়া অন্য কিছু দিলে ও আবার চাইবে সুতরাং ভগবান বলছেন ভাবছেন আমি তো পরমার্থ তো হইলাম না তাহলে স্বয়ং বিধত্তে ভজতামন ইচ্ছা তখন আস্তে আস্তে অন্যান্য ইচ্ছার বিধায়ক আবরক তার চরণ কমল রসের আস্বাদন দিতে আরম্ভ করে সাধু সঙ্গে ভগবানের নাম রূপ গুণ লীলা ভজন অর্চনাদি যে আস্বাদ সেই আস্বাদ অন্তরে একটু অনুভূত হলেই আর তার ভগবানের কাছে সে অন্য কিছু চায় শ্রীজীব টিকাতে লিখছেন যে মাতা যথা চর্বমান মৃত্তিকাং বালক মুখাত অপসাহ্য তত্র খণ্ডং দদাতি তদ একটি ছেলে মৃত্তিকা খাচ্ছে মাটি মাটি খায় তার আদেশ মা দেখলেন যে মাটি খাচ্ছে সুতরাং ওতে তার উদরাময় হবে ছেলেটি রোগে মারা যাবে তখন মা মাটিটি কেড়ে নিতে চাচ্ছে কেড়ে ফেলে দিচ্ছে ও আবার খাচ্ছে স্বভাব রয়েছে তার সুতরাং মা দেখছেন এমনই হবে না আমার মা বাজারে গেলেন একটা রসগোল্লা রাজভোগ কিনে আনলেন কিনে এনে সেই যেখানে মাটিটা খাচ্ছে সেই জায়গায় সেই রসগোল্লাটা একটু ফেলে দেয় যখন তার রসের একটু আস্বাদন হলো তখন মাটিটা ফেলে দিয়ে রসগোল্লাটা খেতে আরম্ভ করলো ছেলে যখন রসগোল্লাটা শেষ হয়ে গেল তখন মাকে বলছে দাঁত তখন মা মজা দেখার জন্য যে মাটির ধোলাটা ফেলেছিল সেইটা এনে দিচ্ছে তখন এটা না যেটা দিলে সেইটা তখন ওই ভগবানের কাছে ভগবান তখন দীয়মান নগৃহন্তি বিনা সেবনঞ্জনা যখন একবার ভজন রসের আস্বাদন দিলেন নাম রূপলীলা ভক্ত সঙ্গে এই আস্বাদন যারা পেয়েছেন এই তো ভক্তি অর্থাৎ সাক্ষাৎ সিদ্ধি যে বস্তু সেই সিদ্ধির আস্বাদন হয়ে যাচ্ছে এতে রস ঐস আনন্দ ব্রহ্ম ভগবান তাঁর লীলারূপে সেই রসের অভিব্যক্ত প্রকাশ হ্যাঁ, অখণ্ড আনন্দ রসকে আস্বাদন করা হচ্ছে তবে হ্যাঁ যা হৃদয় যতখানি স্বচ্ছ তিনি ততখানি আস্বাদন করছেন আর যা সময় লাগছে বটে কিন্তু এই পরিষ্কার করবে বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার শ্রবণের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হৃদয়ে প্রবিষ্ট হয়ে যাচ্ছে প্রবিষ্ট হয়ে নিজের হাতে হৃদয়কে মার্জন করছেন আপনার কিছু করতে লাগবে বলছেন তুমি কেবল বসে বসে শোনো আমার কথা কান আছে তো শোনো ওগুলিকে ভিতরে যেতে দাও ওই মন্ত্র শক্তি তোমার হৃদয়ে যে কি যে একটা অলৌকিক পদার্থের সৃষ্টি করবে তা বিষয়ে তোমার চিন্তা দরকার ওটিকে ভিতরে যেতে এইটুকু আর কিছু একবার যদি যায় তাহলে সেই আকর্ষণ আর আপনাকে ছাড়ে কোনোদিন এই জন্য তো শ্রী গোস্বামী পাদ বললেন এখন যদি গোবিন্দ কথা সাধু সঙ্গে শ্রবণে সৌভাগ্য হয় তো তার অনন্ত কল্যাণ বরণ করে নেই সারা জীবনে এক্ষণের মধ্যেই হয়ে যাচ্ছে হ্যাঁ ওই ঘন্টা তার হৃদয়ের মধ্যে এমন একটা আনন্দের পর দিয়ে গেল যে ও তো ভুলতেই পারবে না ওই জিনিসকে আর দেখতে দেখতে দেখতে দেখতে একদিন পরম ভক্তে তিনি পরিণত হয়ে নেই তার জন্য তার নিজের সাধনা বা চেষ্টার কোনো অপেক্ষা নাই রস তাকে টান এই জন্য রসগ্রহ বলে একটা ভাগবতে কথা আর সাধনা আপনাকে নিয়ে আসবে ভূমিতে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে দেবে এত সুলভ এবং সহজ ভক্তি সাধন এই জন্যই গোবিন্দ আস্বাদনটা দিয়ে দিচ্ছেন যখন আস্বাদন দিচ্ছেন তখন ও আর ওই ছাউল বস্তু ছাড়া অন্য কিছু চাচ্ছে না এই জন্য বলেন কাম ও কম সুতরাং এখানে বাক্যাটা কেমন করছেন দেখুন বললেন যেমনি আমরা ধর্ম অর্থ কামের বাসনা নিয়ে গোবিন্দের চরণে গেলাম তেমনি উনি কি করলেন ধর্ম অর্থ কামের রূপকে ঘুরিয়ে দিলেন গোবিন্দের চরণে যখন গেলাম ঘুরিয়ে দিলেন তখন ওগুলা কি হলো তখন লিখছেন কি বললেন তত্র মুখ্য নাম কামনাটা খণ্ডিত হয়ে গেল তখন মুক্তি কামনা কোথায় এসে দাঁড়ালো বললেন তত্র মুখ্য নাম নির্বিঘ্ন প্রেম সম্পদ বৃদ্ধয়ে বিবিধ দুঃখ পরম্পরা নিবৃত্তির এবং এ যারা জন্ম মৃত্যুর কবলের থেকে ত্রাণ লাভের জন্য মুক্তি প্রার্থনা করছিলেন তাদের মুক্তি কামনা গোবিন্দ কেটে দিলেন তখন সেই ভজনের আস্বাদন পেয়ে শরণাগতির আস্বাদন পেয়ে তারা কি প্রার্থনা করছেন তারা চাচ্ছেন প্রভু আর মুক্তি চাই অতএব এই চাই যে বিবিধ দুঃখ তোমার এই প্রেম সম্পদ বৃদ্ধির জন্য মাঝখানে যতটুকু যা কিছু আছে সেই অনর্থগুলোকে না করলাম প্রেম সম্পদ বৃদ্ধি চাই জীবন মুক্ত বহু তার দুই ভেদ জানি ভক্তে জীবন মুক্ত জ্ঞানে জীবন মুক্ত মানি তো জ্ঞানে জীবন মুক্ত ভক্তের জীবন মুক্ত গুণা কৃষ্ণ কৃষ্ণ ভজে আর ব্রহ্মজ্ঞানে জীবন মুক্ত অপরাধে মজে তো এ ব্রহ্মজ্ঞানে জীবন মুক্ত হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন গোবিন্দের চরণে গেল তখন সোনার কাঠি কাঠিটি ছুঁয়ে গেল খণ্ডিত হয়ে গেল সোনার কাঠির পর সে ও জিনিস তখন একেবারে সোনা হয়ে গেল তখন উনি হয়ে গেলেন ভক্তি জীবন গুণাকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজন আরম্ভ করলেন আমাদের ভাগবতে কত হাজার হাজার দৃষ্টান্ত সনকাদি মুনিগণ এই সনকাদি সাক্ষাৎ ব্রহ্মানন্দী অনবরত ব্রহ্মানন্দ রসে ডোবা বৈকুণ্ঠে ভগবানের দর্শনের জন্য গেলেন একটু তার চরণে তুলসী রাখলেন যেমনি নাসারন্দে প্রবিষ্ট হলো তেমনি তাদের হৃদয়ের ব্রহ্মানন্দকে মুক্তি আনন্দকে তুচ্ছাতি তুচ্ছ করে নিজের প্রভাব বিস্তার করেছে তো ভগবান বলছেন আপনারা ক্ষমা করুন আমার লোক আপনাদের চরণে অপরাধ করেছে সুতরাং অপরাধটা আমারই কারণ আমার লোক আপনাদিককে বাধা দিয়েছে এই জন্য ছুটে আসছি তারা বলছেন প্রভু আর কিন্তু বেশি ঠকাবেন অনেক ঠকেছে অনেক ঠকেছে আর ঠকাবেন এখন চরণ একটা প্রার্থনা করি এই যে আপনার ভক্তগণকে আমরা যে অভিশাপ দিলাম প্রার্থনার মাত্রে কি পাল্টে গেল জিনিসটাকে তারা অভিশাপ দিয়েছেন ব্রহ্মজ্ঞানের জোরে তারাই বলছেন বন্ধটাতে এই যে অভিশাপ দিলাম এতে আমাদের কোনো অধিকার নেই কারণ ওরা ভক্ত পার্শ্বদ আর আমরা ব্রহ্মজ্ঞানী রোগী নিচ্ছি কি অধিকার আছে ওদিকে সাপ দেওয়ার আমাদের সুতরাং তোমার কৃপাতে আজ সাপ দিয়েছি এই সাপটা আমাদের বর ব্রহ্মানন্দে ঘুরছিলাম জীবন মুক্তির দশায় এখন ভক্তের চরণে অপরাধ হলে তোর সংসার গতি হয় তো সংসার গতি প্রভু করুণা করে দাও এই অপরাধটার মূল্য দাও অপরাধটার দণ্ডটা দাও ভগবান বলছেন দণ্ড দিতে আমি আসিনি বাপু ক্ষমা চাইতে এসেছি বললেন না ক্ষমা ওইটাই ক্ষমা কাম ভব সবৃজিনই নিরেশ নস্তা চেতুলিব যদি নুতে পদয় পাচশ্চন তুলসীব যদি তেঙ্গি শোভা গুণগুণই যদি কর্ণরন্ধ্র এখন আমাদের যদি তুমি সংসার দাও তাহলে তোমার গুণ কথা শুনতে পারবো ভগবান যেন বলছেন ওরে বাপরে সে তো আমার ভক্তের জিনিস বললেন না আমাদেরকে বেশি দিতে হবে না আমাদের কানের এতটুকু খাল তাতে যতটা গুণ ধরে ততটা দিলেই চলে ব্যাখ্যাকার বলছেন কর্ণরন্ধ্র বলছেন তো ব্যাখ্যাকার বলছেন এরা বলে চতুর বেশি চাচ্ছেন অনেক বলছেন কানটা যেন ঘরে এতটা গুণ দাও ভগবানের গুণে ভক্তের কান কোনোদিন ঘরে কি তো লালসা বাড়তেই লাগে সুতরাং চাল চতুরালি করে বেশি চাচ্ছেন বললেন যদি তোমার এতটুকু গুণে আমাদের এই কানটি ভরে যায় তাহলে আমরা নরকে যেতে চাই হিরো এসু বলেছে যে কোনো জীব সুতরাং তখন এই প্রার্থনা হয় যে কামনাই পূর্বে থাক গোবিন্দ যখন পাল্টে দেন তখন তাদের প্রার্থনা হয় কর্মভীর ব্রাহ্মমানাং জাং জাং তিস্যাং ভক্তি তো বললেন তখন মুক্তি কামনা রূপে ফিরে যায় আর ধর্ম অর্থ কামনা রূপ বললেন প্রেম সাধন উপযোগ্য কোথায় চলে গেলেন দেখুন ব্যাখ্যাটা সনাতন গোস্বামী পাদে পরশমণিকে ফেলে দিয়েছে প্রথমে আগে ছাড়লেন এই ভক্তিরসের আস্বাদনী নবাবের চাকরি এত যোগ্যতা ছাড়তে চায় না নবাব বন্দি করে দিল কিন্তু বন্দি করলে কি হয় যে দারুণ তাকে পুঞ্জীভূত অর্থ দিয়ে লুপ্ত করে তুলবে যমনের কারাগার পারে গোবিন্দের টান যার উপরে টাকা দেখিয়ে লুপ্ত করে সেই নবাবের কারাগার থেকে উড়ে সেই মুক্ত পাখি বৃন্দাবনের আকাশে ছুটে কেউ পারল সাধ্য নাই তাই ওকে রাখা এখানে এসে পরশমণি পেয়েছিলেন স্নান করতে যেতে যেতে বালুকার ঘরতে পুঁতে দিয়েছিলেন বিচারের যদি সেগুলো খুব গভীর তার কথা আমরা বলেছি তিনি কি বলতে চাচ্ছেন গোবিন্দ চরণে গেলে একবার দেখুন বীজটা কত অমৃত হয় এখন পুঁতে দিয়েছিলেন সেই মান করে ব্রাহ্মণ স্বপ্নাদেশ দেব মহাদেবের কাছে তো ভুলে ভুলেই গিয়েছেন তিনি তার মনেই নাই কি ধন মহাদেব দিতে বলেছেন কি ধন আছে শেষকালে ব্রাহ্মণ যখন অবস্থা দেখে একটি এতটুকু ছোট পুঁতি সেইখানে বসে একটা ছেঁড়া কাঁথা একটা ভাঙা করবার হরিনাম হচ্ছেন এর কাছে কি টাকা থাকতে পারে যখন নিরাশ হয়ে ব্রাহ্মণ ফিরে যাচ্ছেন তখন স্মরণ করলেন ও আচ্ছা ঠাকুর আছে আছে আপনার সব ডুবে এইখানে যমুনার সৈকতে বিরাট সৈকত কোথায় পুঁতেছেন পরশমণি মনে আছে কি এতদিন ব্রাহ্মণ বলছেন দেখুন পাচ্ছি না আপনি নিজে কোনখানে দেখেছেন একটু দেন না খুঁজে না না এখন এই বৃন্দাবনে এখন স্নান করেছি আবার ওটা ছুলে আরো স্নান করতে ঘুরতে ঘুরতে জল জল করে ব্রাহ্মণের হাতে লোহার আংটি স্পর্শ করা মাত্র শোনা হয়ে বুঝলেন তো কি জিনিস ওটা আজান না উদ্ধার হবে সব কিছু হবে রাজা হয়ে যায় কিন্তু বেশি দূর যেতে পারল মনে মনে ভাবলেন এত বড় বিদ্যান এত দামি জিনিসটা আমাকে দিলেন শুধু দেওয়া নয় পুঁতে দিয়েছে প্রস্তাবের মতো শুনে বলছে স্নান করতে হবে এইরকম লোকের কাছে এসে আর এই জিনিস নেব যে বস্তুতে এসে এতখানি উন্নত হয়েছে তার চিত্ত সেই বস্তু নিত তবে আমার আশার সার্থক ফিরে এলেন বলেন আপনি আমাকে ঠকালেন কিন্তু গোসাই এই বস্তুটা দিলেন আপনি যে ধন পেয়ে এই বস্তুকে ফেলে দিয়েছেন সেই ধনের খানিকটা দিলেন বললেন ওটা আপনি এখন পারবেন না নিতে স্নান ঘরের কাজ করুন পরে পরে আর যদি যেতে যেতে মরে যায় তাহলে তো হবেই না বললো এই জ্ঞান যদি আপনার আছে তো ওটাকে ত্যাগ করুন দেখি ফেলে দিলেন দেব পরশমণি পরশের সত্যি ওই যে পরশমণি লোহাকে সোনা করেছিল সেই সঙ্গে ওই মন সনাতন পরশমণির পরশের সোনা হয়ে গেল বুঝতেই পারে না বুঝতে পারেনি মহৎ এবং সৎ নিবুজ তিনি টিকা লিখছেন বললেন যদি ধর্ম অর্থ কাম বাসনার জন্য যদি গোবিন্দের চরণে কেউ যান ত্রিপুর কামনায় তো সেই টাকা পয়সা গুলো তখন তার বাসনা তো থাকে না যা তিনি দেন সেটি প্রেম সাধনার উপযোগী হয়ে যায় ভক্তের অর্থ তার দ্বারা প্রেম সাধনা হবে বলছেন সনাতন গোস্বাই ত্রিপরগণ প্রেম সাধনা উপযোগী এবং অন্যচ্ছ ভক্তান উপেক্ষ দেখুন গোবিন্দচরের শরণাগতির ফলটা কি ভক্তের অর্থ সব প্রেম সাধনার উপযোগী হয়ে গেল কারণ ওই অর্থে ভগবানের সেবা হবে ভক্তের সেবা হবে গোবিন্দের সেবা তিনি তো সব সেই চরণে দিলেন নিজের বলে কিছু থাকলো জীবন মুক্ত হয়েই তো গেলেন তিনি আছে তো সব তাতে কি হলো এক ভক্ত রাজার সঙ্গে দেখা করার জন্য এক বন্ধু গিয়েছে রাজার একবার রাজবাড়ি আছে বিরাট ঠাকুর বাড়ি আছে সব কিছু আছে এখন সেই বান্ধব গিয়েছেন রাজা বাগানে বসে আছে বন্ধু গিয়ে বলছেন আহা আপনার বাগানটা কি চমৎকার মহারাজ কি সুন্দর ফুলফুল লাগিয়েছে রাজা বলছেন আর এটা আমার নাকি এটা ফুলগুলো তো ঠাকুর সেবা হয় এটা তো আমার ঠাকুরের বাগান বললো এটা ঠাকুরের চলুন যায় নিজের দিকে নিয়ে যাচ্ছেন বান্ধবকে দেখছেন রাজসভা কি চমৎকারই জায়গাটা আপনি এত সুন্দর করে করেছেন বললো মাথা খারাপ আপনার আমার নাকি ঠাকুরের রাজ্য তার রাজসভা যেটি দেখেন বলেন এত সুন্দর বলেন ওটা ঠাকুর যেতে যেতে মন্দির আছে রাজা মন্দিরের সামনে বললেন দেখুন ধন্যবাদ করছেন তিনিও বন্ধুও করলেন বললেন আচ্ছা বলুন তো আপনি দেখলাম বলছেন আপনি সব ঠাকুরের আর যে বসে আছে ভিতরে উঠি বলে ওইটা মাত্র এখানে একটা জিনিসই আমার আছে আর কিছু আমার নেই ওকে বুকে নিয়ে ওর চরণে সব দিয়ে দিয়েছে আর বন্ধন আছে নাকি মানে একটা বস্তুই আমার ওইটি আমার সুতরাং এই তো ভক্তের অর্থ সম্পদ তার সেবাতে লাগছে রাজাই তো হলে কি হবে অন্তর কত পবিত্র এবং কিরূপ শুদ্ধ করে তুলেছেন গোবিন্দ এই জন্যই ব্রজসুন্দরী ব্যাখ্যাকার বললেন এই যে বাক্যে এত সমস্ত মত এই যে কামদন বলেছে তোমার চরণে শরণাগত হলে উল্টে যা মুক্তি কামনা ধর্ম অর্থের কামনাকে খণ্ডিত করে তুমি তোমার ওই স্ত্রী করগ্রহম হস্তটি মাথায় দেহ দাও সব দাও সুতরাং তোমাকে কিছু লাগবে না একবার তোমার এই কমলা লালিত হস্তটি আমাদের মস্তকে দাও শ্রী গোস্বাই পাদ বললেন শ্রী করগ্রহম বলতে সবসময় কমলা তোমার হস্তে আছে এই জন্য সর্ব যুক্ত ওই হস্ত মাথায় দিতে বলছি কেন আশীর্বাদের মতো মাথায় হাত দিয়ে বলো যে যেন এইরূপ বিরহ আর কোনোদিন ভোগ করতে না কুল বিরহ জ্বালা ভোগ করেছেন তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন বললেন আচ্ছা হাত যদি দিতে হয় তো গায়ে হাত দেব মাথায় দেব বললেন না না এখন না স্ত্রী করগ্রহম কমলা দেবীর গায়ে হাত দিতে গেলে যেন তিনি বাধা দিয়ে তোমাকে আর যেন ওই হস্তটাকেই ধারণ করেন সেই প্রকার আমাদের এখন গায়ে হাত দিতে গেলে একটু ভিতরে গুম মানে ভাবটি আছে তো গায়ে হাত দিতে গেলে আমরা জোর মাথাতে হাত দাও তাতে আমাদের সব হয়ে যাবে এখন মস্তকে হাত দেওয়ার জন্য এই শ্লোকে করলেন প্রার্থনা কিন্তু প্রার্থনাটি এইখানেই থাকলো এই মস্তকে হাত দেওয়ার জন্যই প্রার্থনা করলেন গোবিন্দ বলছেন আচ্ছা মস্তকে যদি হাত দেওয়ার হয় তো চোখ মুজো হাতটা দিয়ে চললাম গোবিন্দের এই কথা শুনে পরবর্তী শ্লোকে আবার লালসা বাড়লো আর একটু এগিয়ে গেলেন পরবর্তী শ্লোকে গোবিন্দের কাছে যে প্রার্থনাটি করলেন সেই সুখমণি তা বর্ণনা করেছেন শ্রী গোপীনাথের কৃপা হলে আগামীকাল আবার সেই কথা আমরা सखे भवात् किङ्करी चारुदर्शय सर्व वेदांत सार श्रीमद् भागवते दशम स्कंदे सर्वलीला मुकुटमणि श्री श्रीरास पंचाध्यायी गोपी गीति नामक एकत्रीस अध्याय ছয় সংখ্যক শ্লোকে কৃষ্ণ বিরহ কাতরা ব্রজ সুন্দরী গণিত আটটি ময়ূক্তিতে শ্রীপাদ পাদ রানী বললেন রজনাতিহন বীর জোষিতাং নিজ জন স্ময় ধ্বংসন স্মিত ভজ সখে ভবৎ কিঙ্করি স্মনো জলরুহাননম চারু দর্শয় হন ব্রজজনীর নাশন হে বীর নিজ জনস্ময় ধ্বংসন স্মিত হে নিজজনীর গর্বনাশকারী মধুর হাস্যামৃত বদন ওকে অবাদ করি স্ম স্মাকং ভজ স্ম নিশ্চিতং এব অবাদ করি তোমার যে দাসী ন স্মাকং ভজ নিশ্চিত তোমার এই দাসীগণকে তুমি ভজন করো সেই ভজনটি কি বললেন জলানু রুহানাম চারু অতি সুশীতল সেদ্ধ প্রস্ফুটিত কমলের মতো তাপহারি কুমার ভুবন সুন্দর এই মুখখানা একবার এই দাসীদের দেখা পূর্ব শ্লোকে ব্রজ সুন্দরীগণ শ্যামসুন্দরের প্রতি প্রার্থনা বাণীতে জানিয়েছেন যে তোমার বিরহে আমাদের এই দেহে আর প্রাণ থাকবে না সুতরাং খুব স্বল্প তুমি দয়া করলে আমাদের তিনশত কোটি গোপীর দেহে প্রাণ সঞ্চার হয় ওটি তোমার পক্ষে কিছুই নয় তুমি একবার তোমার পরম সুশীতল হস্ত কমল আমাদের মস্তকে অর্পণ করো আশীর্বাদের মতো মস্তকে হাতটি দিয়ে এই কৃপা করো যেন এই রূপ বিরহ জ্বালায় আর আমাদের কোনদিন জ্বলতে না হয় শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ বলছেন এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় বললেন এই প্রকারে প্রথমে সামান্যত প্রার্থনা করলেন তারপর তিনটি শ্লোকে তাদের মনের বিশেষ প্রার্থনা পর পর জানাচ্ছে তার মধ্যে এটি প্রথম এই শ্লোক বিষয়ে এটি হচ্ছে শ্রী সনাতন গোস্বাই পাদির পূর্বাভাস শ্রীমদ গোস্বামী পাদ এই শ্লোকের পূর্বাভাসে লিখেছেন তারা যে বললেন যে তুমি কৃপা করে বিরহ তাপিত দেহে প্রাণ রক্ষার জন্য একবার হস্তটা দাও আর কিচ্ছু চাই না তখন শ্রীকৃষ্ণ যেন পরিহাসের সঙ্গে বললেন হে ব্রজ সুন্দরীগণ বেশ তাই হবে তবে তোমরা একবার সকলে একসঙ্গে চোখ মোজো চক্ষু বন্ধ করো সকলে আমি যাব তোমাদের মাথায় হাত দিয়ে আসব আমি না আসা পর্যন্ত চক্ষু খুলতে পারবে না তার উত্তরেই যেন এই শ্লোকের অবতারণা করেছেন বললেন তুমি আমাদের চোখের সামনে আসতে আমাদের বিরহ তাপিত মস্তকে প্রাণ রক্ষার জন্য হাতটি দেবে আর সেই সময় আমাদের অন্ধের মতো চোখ বুঝে থাকতে হবে এত অপরাধী আমরা তোমার এই ভুবন সুন্দর বদনখানা দেখাতে কিছু খরচ হবে নাকি একবার তোমার ভুবন সুন্দর বদনখানা দেখতেও আমাদের দোষ ঠিক এইরূপ প্রার্থনা নিয়ে যেন এই শ্লোকের অবতারণা করা হচ্ছে কয়টি অতি রহস্যময় সম্বোধনে আগে সম্বোধন করছে প্রথমে বলছেন হে ব্রজনার্থী হন হন গত হিংসায়াম হন ধাতুর অর্থ দুটি গতি আর হনন তো বলছেন হে ব্রজনার্থী হন হে ব্রজনের আটটি নাশন তুমি কত কত ভাবে প্রযোজনে রাতটি নাশ করেছ অসুর মারণে কালীয় দমনে গোবর্ধন ধারণে আরো কত ভাবে দাবানল ভক্ষণে কত শত প্রকারে যে তুমি প্রযোজনের আটটি নাশ করেছো তার সীমা নেই করেছ নিত্য করছো প্রযোজন আটটি হন কিন্তু এই হতভাগ নিয়ে আমরা তুমি ব্রজজনের আটটি দর্শন মাত্রেই যে সেটিকে নাশ করে থাকো সেই তুমি কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য যে তুমি আমাদের এইরূপ আটটির সিন্ধুতে ফেলে দিয়েছ আমরা বলেছি যে সচ্চিদানন্দ ঘন ভগবান এবং প্রেমের পরমসার মহাভাব যাদের হৃদয়ে রয়েছে তাদের পরস্পরের মিলনময়ী মধুর তত্ত্বময় লীলায় পরম তত্ত্বময় বস্তু প্রেম ও তত্ত্বময় গোবিন্দ তত্ত্বময় বস্তু সুতরাং এদের শ্রীমুখের থেকে যা বেরিয়ে আসছে এই সমস্ত সম্বোধনগুলিতে মহাজনগণ কত শত প্রকার সমস্ত রহস্যময় আবেশময় এদের সিদ্ধান্ত মাধুরী রেখেছেন এদের আটটিতে কি এদের আটটির স্বরূপ কি এদের আরটি আর কিছু নয় এই যে আজ অনবদ্য মহাভাবের উপচারে গোবিন্দ সেবার জন্য ছুটে এসেছেন সেই গোবিন্দ সেবাতে যে বাধা পড়ছে শ্রী গোবিন্দের সেবা যে সেই উপচার দিয়ে করতে